তালার একত্রবাদে বিশ্বাস করে না আল্লাহ তালাকে নিজের একমাত্র ইলাহ এবং মাহবুদ হিসেবে বিশ্বাস করে না আল্লাহ তালা কোরআনের মধ্যে মুমিনদের আলোচনা এবং কাফিরদের আলোচনা সুরাতুল বাতারা শুরুতে স্বল্প পরিসরে করেছেন এরপর দীর্ঘ তেরো আয়াত জুড়ে তিনি মুনাফিকদের কথা উল্লেখ করেছেন মুনাফিক মূলত কাফেরদেরই একটি প্রকার কিন্তু কাফের এবং মুনাফিকের মধ্যে মৌলিকভাবে কিছু পার্থক্য আছে কোন কোন ইমাম এমন উল্লেখ করেছেন যে কায়দাল কোরআন যে কোরআন পড়তে বসলে মনে হয় পুরো কোরআনই বুঝি মুনাফিকদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে এত বেশি মুনাফিকদের নিয়ে এখানে কথা হয়েছে যে মনে হয় কেমন যেন পুরো কোরআনই বুঝি মুনাফিকদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা আলোচনা শুরু করছেন এভাবে কিছু মানুষ আছে এমন যারা বলে আমরা আল্লাহ তালার প্রতি ইমান এনেছি এবং শেষ দিবসের প্রতি ইমান এনেছি ওয়ামা হুম বিমিন অথচ বাস্তবতা হলো তারা মুমিন নয় তারা নিজেদেরকে মুখে মুমিন দাবি করে তারা অন্যান্য মানুষদের মতো লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা পাঠ করে কিন্তু বাস্তবতা হলো তারা মমিন নয় মমিনদের দলের মধ্যে সামিল নয় আল্লাহ তালা বলছেন তারা চরম ধোকাবাজি করে আল্লাহর সঙ্গে এবং যারা ইমান এনেছে তাদের সঙ্গে বাস্তবতা হচ্ছে যে তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোকা দিচ্ছে না তারা মনে করছে যে আল্লাহকে অনেক ধোকার মধ্যে ফেলে দিচ্ছি মুমিনদেরকে অনেক ধোকার মধ্যে ফেলে দিচ্ছি কিন্তু বাস্তবতা হচ্ছে তারা সেই ধোকা তাদের নিজেদেরকেই দিচ্ছে ওনাইয়া সরুন কিন্তু এই বোধ এই অনুভূতি তাদের নেই আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে রোগ আছে অসুস্থতা আছে আল্লাহ তাদের এই ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন এরপর আরো দীর্ঘ আলোচনা করেছেন মুনাফিক কাকে বলে বাহ্যিকভাবে আমরা যেটা বুঝি যে মুনাফিক বলা হয় এমন ব্যক্তিকে যেই ব্যক্তি তার অন্তর থেকে ইসলামকে গ্রহণ করতে পারেনি কিন্তু বাহ্যিকভাবে সে মুখ দ্বারা ইসলামের কথা বলে সেও তার দেহের মধ্যে তার লেবাসের মধ্যে তার কথার মধ্যে তার বাহ্যিক আচার আচরণের মধ্যে নিজেকে একজন মমিন হিসেবে প্রকাশ করে কিন্তু বাস্তবতা হলো তার অন্তরের মধ্যে ইমান প্রবেশ করেনি ভেতরে ভেতরে সে কাফের বাইরে মমিন ভেতরে কাফের এর নামই হলো মুনাফিক পুরো কোরআনের মধ্যে আল্লাহ তালা মুনাফিকদের কথা এত বেশি কেন আলোচনা করেছেন কারণ ঘরের শত্রু হলো সবচেয়ে বড় শত্রু আমাদের জাতীয় কবিও যেমন বলেছেন যে আপনার ঘরে আছে যে শত্রু তারে আগ করো জয় ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগলিয়া হয় অর্থাৎ ঘরের শত্রু যে সেই শত্রুর কারণেই যুগে যুগে মুসলমানদের উপর লাঞ্ছনা এবং বঞ্চনা নেমে আসে মির্জাফরের কথা কে না জানে মীর সাদেকদের ইতিহাস কে না জানে কাত্তারিরা মুসলিম বিশ্বের মধ্যে সেই কেয়ামতের মতো তাণ্ডব লীলা বয়ে দিয়েছিল সেই যে তাদের এই জুলুম এর পেছনে মূল প্রভাব কি ছিল কিভাবে তারা সেই সুযোগ করে ফেলল যুগে যুগে আপনি ইতিহাস পড়ে দেখবেন দেখবেন এই মুনাফিকদের কারণেই মুসলমানরা পরাজিত হয়েছে ভেতরের শত্রুদের কারণে তো আল্লাহ তালা জায়গায় জায়গায় পবিত্র কোরআন এই মুনাফিকদের চিত্র খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন একজন মানুষ সে মুনাফিক নাকি সে মৌমিন আমি কিভাবে বুঝবো এটা বোঝার দুটো পন্থা আছে সে কি আসলে মৌমিন নাকি মুনাফিক যে কাফের তাকে তো চিনতে আর কোনো কঠিন বিষয় না যে কাফের সে নিজেকে কাফেরই বলে আমাদের সমাজের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা তো আর নিজেদেরকে মুসলমান বলে না তাদেরকে চিন্তা আমাদের কোনো বেগ পেতে হয় না সে অমুসলিম আমি মুসলিম এটা চিনতে পারছি কিন্তু মুনাফিক তো আর কপালে লেখা থাকে না মুনাফিক সে তো নিজেকে মুনাফিক দাবি করে না তাহলে মুনাফিক কিভাবে চিনবো আমি আমি তো আর কারো অন্তর চিরে দেখতে পারবো না কারো অন্তরের মধ্যে ইমান আছে আর কারো অন্তরের মধ্যে কুফুর আছে এটা তো আল্লাহ তালা ভালো জানবেন আমি তো এটা পারবো না তো মুনাফিক চিহ্নিত করার দুটো পন্থা আছে একটা পন্থা হল ওহির পন্থা আল্লাহ তালা নিজে ওহি নাজিল করার মাধ্যমে তার রাসুলকে জানিয়ে দিবেন যে এই মানুষগুলো হলো মুমিন আর তারা যদিও নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু তারা মুনাফিক ওহির পন্থা অকাট্য পন্থা কিন্তু স্পষ্ট বিষয় হল রসুল সাল আলী হাসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর কারো উপর কেউ ওহি নাজিল হবে কেউ যদি দাবিও করে যে আমার উপর ওহি আসে কিন্তু এটাকে সত্যায়ন করার কোন সুযোগ আছে তাহলে ওহির দরজা বন্ধ হয়ে গিয়েছে তার মানে মুনাফিক চিহ্নিত করার প্রথম যে মাধ্যম সেই মাধ্যমটা রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে বন্ধ হয়ে গেছে দ্বিতীয় পন্থা কি দ্বিতীয় পন্থা হলো তার কোনো কথা অথবা কাজের মাধ্যমে সে যে ইসলামী আকিদাকে লালন করে না কুফরি আকিদা লালন করে এটা প্রকাশ পাবে তার কোনো কথা অথবা কাজের মাধ্যমে ইসলামে আকিদা বিশ্বাসের খেলাফ পরিপন্থী কোনো কাজ অথবা কোনো কথা তার থেকে প্রকাশ পাবে অথবা সে ইসলামের বিরুদ্ধে নিজের অবস্থান দাঁড় করাবে যার কারণে ফিখের মাসালা হলো সিবাবুল মুসলিমি ফুসুকুন বা কিতাল হুকুফরুন হাদিসের অংশ কোনো মুসলমানকে গালি দেওয়া পাপ আর কোনো মুসলমানের সঙ্গে লড়াই করা মারামারি করা কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা সেটা হলো একটা কুফরি কাজ কিন্তু মহাদিসিন কেরাম বলেন এখানে কাজটাকে শাব্দিক বিবেচনায় কুফরি বলা হয়েছে অর্থাৎ কাজটা খুবই জঘন্য কাজ এটা যেন কোনো মমিনের কাজ না কাফেরের কাজ কিন্তু আমি যদি একজন মুসলমানের সঙ্গে মারামারি করি এর অর্থ এটা না যে আমি কাফের হয়ে যাব হ্যাঁ কাজটা এটা কোনো মুসলমানের কাজ না কাজটা খুবই জঘন্য কাজ কুফরি কাজ কিন্তু আকিদার আরেকটা মশালা হলো কোন মুসলমান যদি অন্যান্য মুসলমানদেরকে দমন করার জন্য কাফেরদেরকে সহযোগিতা করে নিজে লড়াই করা সেটা মাসালা বলা হয়ে গেছে নিজে কাফের সঙ্গে না নিজে আরেকজন মুসলমানের সঙ্গে লড়াই করছে এই মাসালাটা আমরা বলেছি আর একটা হলো নিজে লড়াই করছে না কিন্তু সে কাফেরদেরকে মুসলমানদের দমনের জন্য সহযোগিতা করছে সহজে বোঝেন রাজাকার তো যদি কাফেরদেরকে মুসলমানদেরকে দমন করার জন্য হত্যা করার জন্য কেউ যদি সহযোগিতা করে আকিদার কিতাবে লেখা হয়েছে এটা হলো কুফরি কাজ এর মাধ্যমে মানুষ মুসলমানের কাতার থেকে বেরিয়ে যায় সে নিজেও কাফের হয়ে যায় কেন কারণ একজন মুসলমান সে কখনো ইসলামকে দমন করার জন্য মুসলমানকে নিশ্চিন্ন করার জন্য সে কখনো নিজের অবস্থানকে দাঁড় করাতে পারে না যেই ব্যক্তি নিজের অবস্থানকে এই পর্যায়ে দাঁড় করায় সে যদিও নিজেকে মুখে দাবি করছে মমিন কিন্তু সে নিজের আমলের মাধ্যমে নিজের কাজের মাধ্যমে সে পরিচয় করিয়ে দিচ্ছে আমি একজন মুনাফি তো যার কারণে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে কোনো মুসলমান দেশে হামলা হবে তো হামলা হওয়ার আগে যেই দেশ সাম্রাজ্যবাদী কোন রাষ্ট্র মুসলমান দেশে হামলা করার আগে তাদের সেনাবাহিনী যখন পাঠানোর সিদ্ধান্ত নেয় তো দেখা যায় সেই সেনাবাহিনীর মধ্যেও কিছু মানুষ মুসলমান থাকে আমেরিকান ফোর্স এমন তো না যে সেই আমেরিকান ফোর্সের মধ্যে যারা আছে সবাই খ্রিস্টান এটাকে আর কখনো হবে সেখানেও দেখা যাবে দুইশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার মানুষ মুসলমান আছে তো আমেরিকা যখন আফগানিস্তানের সেনাবাহিনী পাঠাবে সে সময় খুব পেরেশান হয়ে গিয়েছিল এই সমস্ত মুসলমানরা যে আমরা নিজেরাও মুসলমান আর আরেকটা মুসলমান দেশে আমরা যাব সেখানে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব। আমাদের হাতে মুসলমানদের রক্ত আমরা রঞ্জিত করব। এটা বিবেকেও তো বাধা নেই তখন দেখা গিয়েছে বর্তমান বিশ্বের কোন কোন জগৎ বিখ্যাত মুফতি এই ফতোয়া দিয়েছেন না এটা হলো সন্ত্রাস দমনের যুদ্ধ তোমাদের জন্য সুযোগ আছে তোমাদের জন্য বৈধতা আছে তোমরা আফগানিস্তানে যাবে সেখানে গিয়ে সন্ত্রাস দমনের নামে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করবে নারীদের সম্ভ্রমহানি করবে যা ইচ্ছা তা করবে তোমাদের সব বৈধতা দেওয়া দেওয়া হলো এই ফতোয়া তারা তখন জারি করেছিল তো সেই মাসালাকে এনে যদি প্রয়োগ করা হয় এই সমস্ত মানুষদেরকে মুসলমান বলার কোনো সুযোগ থাকে নিজের হাতে কোন মুসলমান ভাইকে যদি কেউ হত্যাও করে কাজটা কবিরা গুণা এটাকে কাফের বলা হচ্ছে না আমি যদি আমার হাতে কোনো ভাই কোন মুসলমান ভাইকে হত্যাও করি মারাত্মক অন্যায় অনেক বড় কবিরা গুণা কিন্তু আমাকে এটা বলার সুযোগ নিয়ে আমি কাফের হয়ে গেছি কারণ কাজটা অন্যায় কাজ এই কাজের অর্থ এটা না যে আমি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলাম কিন্তু আরেকজন মানুষ সে নিজে ডাইরেক্ট অবস্থান নিচ্ছে না কিন্তু সে কাফেরদেরকে ইসলামকে দমন করার জন্য অথবা মুসলমানদেরকে নিশ্চিন্ন করার জন্য প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছে অথবা পরোক্ষভাবে মদত যোগাচ্ছে তাহলে এই কাজের মাধ্যমে সেই ব্যক্তি মুসলমানদের কাতার থেকে বের হয়ে যায় এজন্যই ইমাম মালিক রহমতুল্লাহ আলহি বলেন আল মুনাফিক রাসুলের যুগের মুনাফিক সেটা তো রাসুলের ইন্তেকালের পর মুনাফিক চিহ্নিত করার যে দুটো মাধ্যম ছিল প্রথম মাধ্যম তো বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আজকের যুগে মুনাফিক হবে সেই ব্যক্তি যে আজকের যুগে পরিভাষায় যাকে জিন্দিক বলা হয় হাদিসের ভাষা অনুযায়ী জিন্দিক আর কোরআনের ভাষা অনুযায়ী মুলহিদ হাদিসের নাম হলো জিন্দিক আর কোরআনে নাম হলো মুলহিদ ইমাম মালিক বলছেন আজকের যুগে যারা জিন্দিক যারা মুলহিদ তারাই হলো রাসুলের যুগের সেই মুনাফিক জিন্দিক কারা মুলহিদ কারা জিন্দিক আর মুলহিদ চেনার সহজ মাধ্যম হলো যেই ব্যক্তি ইসলামের অকাট্য কোন আকিদা বিশ্বাস সর্বসম্মত কোন বিষয়ের খেলাফ অবস্থান গ্রহণ করে ইসলামের আকিদা বিশ্বাসের মধ্যে অনেক বিষয় আছে কোন আকিদা হলো মৃত্যুর পরবর্তী আকিদা দুনিয়ার মধ্যে আল্লাহ সংক্রান্ত আকিদা তাকদির সংক্রান্ত আকিদা রসুল সংক্রান্ত আকিদা ফেরিস্তা সংক্রান্ত আকিদা এরকম বিভিন্ন আকিদা বিশ্বাস আছে কেউ যদি এরকম অকাট্য কোনো আকিদাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে অথবা আকিদার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে আজকের পরিভাষা অনুযায়ী সেই হবে মুনাফিক উদাহরণস্বরূপ গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন কম বেশি শোনার কথা গোলাম আহমদ কাদিয়ানি সেই কথা বলে না যে আল্লাহ নেই সেই কথা বলে না যে মোহাম্মদ সাল্লাম নবী না সেই কথা বলে না যে কোরআন আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের সাল্লামের উপর নাজিল করেন এগুলো বলে না তাহলে কেন গোটা উম্মত সর্বসম্মতিক্রমে তাদেরকে কাফের মনে করে মূল সমস্যা কোথায় মূল সমস্যা অনেকগুলোই তার মধ্যে একটা হলো খতমে নবুয়তের আকিদা খতমে নবুয়তটাকে বলা হয় খতম মানে সমাপ্ত আমরা বাংলায় অনেক সময় খতম শব্দ ব্যবহার করি খতম মানে সমাপ্ত নবুয়াত মানে নবুয়াত আমরা বিশ্বাস করি আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্ল আলী হাসাল্লামের মাধ্যমে নবুয়াত সমাপ্ত হয়ে গেছে এরপর কোন ব্যক্তি সে যত বড় পীরই হোক না কেন আর তার মাকাম যত ঊর্ধ্বই হোক না কেন সে কখনো নবুয়াতের মাকামে পৌঁছতে পারবে না কখনোই না আমাদের রসুলের মাধ্যমে নবুয়াতের দরজা সমাপ্ত হয়ে গেছে কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি সেই মত প্রচার করেছে যে রসুল্লাহ সাল্লাম হলেন বড় নবী হিসাবে তিনি শেষ হয়ে গেছেন তারপরে জিল্লি নবী ছায়া নবী ছোট ছোট নবী মিনি সাইজের নবী এগুলো আসতে পারে মানে বড় সাইজের আসবে না লিলিপুট যদি আসে এগুলো আসতে পারে তা আমি হলাম সে দাবি করে নিজেকে আমি হলাম ছায়া নবী ছোট নবী দিল্লি নবী নাউজবিল্লাহ মিনজালি তো সেই মালিকের সেই কথা আল মুনাফিক রাসূলুল্লাহ যুগে মুনাফিক যারা ছিল আজকের যুগে মুনাফিক হলে এই জিন্দিকরা এই মুলহিদরা যারা ইসলামের কোন অকাট্য আকিদাকে কোন বিশ্বাসকে যারা ভিন্নভাবে ব্যাখ্যা করে সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানি যখন ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ চলছে আমরা জানি আমাদের ওলামায় দেবন সেই সময় কি পরিমাণ কোরবানি দিয়ে ভারতবর্ষ থেকে দুইশো বছর শাসন করার পর সে ব্রিটিশদেরকে সে ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়েছে সবাই মোটামুটি ইতিহাস আমরা জানি সেই সময়ে এই গোলাম আহমদ কাদিয়ান ইংরেজদের থেকে টাকা খেয়ে অর্থ খেয়ে তখন সেই ফতোয়া জারি করেছিল জিহাদ রাসুলের যুগেই সমাপ্ত হয়ে গেছে এখন জিহাদের নামে যা কিছু হচ্ছে সবই সন্ত্রাস এই যে ইসলামের একটা আকিদা হলো জিহাদ কেয়ামত পর্যন্ত জারি থাকবে কোনো জালিমের জুলুম সেটাকে বন্ধ করতে পারবে না হা হ্যাঁ, দুনিয়া থেকে যখন দাজ্জাল নিহত হয়ে যাবে দাজ্জাল হত্যা হয়ে যাওয়ার মাধ্যমে জিহাদ বন্ধ হয়ে যাবে দাজ্জাল হত্যা হওয়ার পর কেয়ামত আসতে যত বছরে বাকি থাকুক না কেন আর জিহাদ হবে না জিহাদ হবে কেন তখন কাফেরই থাকবে না দুনিয়ার মধ্যে মুসলমানই থাকবে ইসা আলী ইসলাম আসার পর থেকে ইসলামী শাসন ব্যবস্থা জারি থাকবে তো তার আগ পর্যন্ত জিহাদ থাকবে কিন্তু এই মানুষটা ব্যাখ্যা করছে না জিহাদ সমাপ্ত হয়ে গেছে রসুলের যুগের মাধ্যমে তো এই যে একটা অকাট্য আকিদার খেলাফ অবস্থান নিচ্ছেন তার এই অবস্থান নেওয়াটাই প্রমাণ করে সে যদিও নিজেকে মুখে মমিন দাবি করে কিন্তু বাস্তবে সে মমিন না বাস্তবে সে কাফের তো মুনাফিক চিহ্নিত করার যে দুটো মাধ্যম দুটো পন্থা একটা পন্থা বন্ধ হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আরেকটা পন্থা কেয়ামত পর্যন্ত জারি থাকবে কিন্তু এখন যদি আমি কাউকে দেখি সে জিন্দির সে মুলহিদ সে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে অথবা ইসলামের অকাট্য সর্বসম্মত কোনো আকিদা বিশ্বাসকে সে অন্যায়ভাবে ভিন্ন কোনো ব্যাখ্যা করছে তাহলে তাকে আর আমি মুনাফিক উপাধি দিব না আজকের যুগে তাকে কাফের উপাধি দেওয়া হবে রসুলের ইন্তেকালের পর কাউকে সরাসরি মুনাফিক আখ্যা দেওয়া হয় না হয়তো মুমিন অথবা কাফের আর বাস্তবেও তো যেটা মুনাফির তারা তো কাফেরেরই একটা প্রকার কারণ ভিতরে ভিতরে সে কাফের বাস্তবে কাফের কিন্তু নিজেকে মুসলমান হিসেবে প্রকাশ করার চেষ্টা করছে মাত্র তা আল্লাহ তালা বলছেন কিছু কিছু মানুষ এমন আছে যারা মুখে বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ওমাহুম বিমুক মিনিন কিন্তু তারা মুমিন নয় এখানে একটা বিষয় বোঝার আছে রাসুলের যুগে সাধারণভাবে মুনাফিক ছিল ইহুদিরা আমরা জানি ইহুদিরা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাস করত পরকালের ব্যাপারেও বিশ্বাস করত কিন্তু তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর ইমান আনতে পারেনি একইভাবে খ্রিস্টানরাও তারাও আল্লাহ তালাকে বিশ্বাস করে পরকালকেও বিশ্বাস করে কিন্তু তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের উপর ইমান আনতে পারেনি তারা তাদের মুখে কি বলছে তারা বলছে তারা কিন্তু মুখে যে বিশ্বাস লালন করে সেই কথাই বলছে তারা বলছে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি কথাটাকে মিথ্যা তারা তো আল্লাহর প্রতি ইমান রাখে তারা তো শেষ দিবসের প্রতিও ইমান রাখে এটাকে তো অস্বীকার করার সুযোগ নেই হ্যাঁ তারা মোহাম্মদ আরবি সাল্লাহামকে মানে না তারা তো এই কথা বলছে না আমান্না বীর রাসুল রাসুলের প্রতি ইমান এনেছে এই কথা কিন্তু বলছে না সত্য কথাটাই বলছে আল্লাহর উপর ইমান এনেছি শেষ দিবসের প্রতি ইমান এনেছি কিন্তু আল্লাহ তালা বলে দিচ্ছে নবাহিন তারা ইমান আনেনি তারা মিথ্যু কেন কথা তো সত্য কথা সত্য সত্য হওয়ার পরও আল্লাহ তালা কেন তাদেরকে মিথ্যাবাদী বলছেন কেন বলছেন তারা মমিন না সমস্যাটা কোথায় তার মানে এখান থেকে আরেকটা মূলনীতি বের হয়ে আসে প্রশ্নটা বুঝে এসেছে তারা রাসুলের প্রতি ইমান আনে না তারা কিন্তু মুখে দাবিও করছে না যে আমরা রাসুলের উপর ইমান আনি যেই জিনিসের উপর তাদের ইমান আছে মুখে সেটাই বলছে আল্লাহর প্রতি ইমান আনছে তাদের ইমান আছে তারা মুখেও বলছে আল্লাহর প্রতি ইমান এনেছি শেষ দিবসের প্রতি তারা ইমান রাখে তারা মুখেও বলছে শেষ দিবসের প্রতি ইমান আনি রাসুলের উপর তারা ইমান রাখে না মুখেও বলছে না রাসুলের প্রতি ইমান আনি কথা তো ঠিক আছে তারপরও কেন আল্লাহ বলছেন ওমা হুম্বি এখান থেকে একটা মূলনীতি বের হয় কি মূলনীতি ইমান শুধু থাকলেই হবে না ইমান সেভাবে থাকতে হবে যেভাবে আল্লাহ তালে ইমান রাখতে বলেছেন আমার ইমান হতে হবে সেই কষ্টি পাথর অনুযায়ী যে কষ্টি পাথর আল্লাহ আমাকে দিয়েছেন আর সেই কষ্টি পাথর হল কোরআন এবং সুন্না তারা আল্লাহ তালার উপর ইমান আনে এটা ঠিক আছে কিন্তু তারা আল্লাহর উপর সেভাবে ইমান আনে না যেভাবে ইমান আনতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন তোমরা আমার উপর এমন ভাবে ইমান আনো আমার একত্রবাদে এমন ভাবে বিশ্বাস করো যে আমি কাউকে জন্ম দেইনি আমি নিজেও কারো থেকে জন্ম নেইনি আমার সমকক্ষ কেউ নেই আল্লাহ তালা এভাবে ইমান আনতে বলেছেন কিন্তু ইহুদিরা বিশ্বাস করত ওজাইর আলাই ইসলাম হল আল্লাহ তালা সন্তান অর্থাৎ তারা এই আল্লাহ তালা যেভাবে ইমান আনতে বলেছিলেন যে আমি কাউকে জন্ম দেইও না আর আমি নিজে কারো থেকে জন্ম নেই না সেভাবে ইমান আনেন একইভাবে খ্রিস্টানরা তারাও আল্লাহর উপর ইমান আনে কিন্তু তারা বিশ্বাস করে আল্লাহ হলেন ট্রিনিটি তিনজন মিলে একজন তারা বললে তারা বলে আল্লাহ হলো তিন সত্তার এক সত্তা বাকি দুইজনকে একজন হলো পবিত্র আত্মা আর আরেকজন হলো যিশু ইসা আলহ ইসালাম তিনজন মিলে কিন্তু আল্লাহ তালা বলেছেন আমার উপর ইমান রাখতে হবে এভাবে যে আমার কোনো সন্তান নেই ওজায়ের আমার নবী হতে পারে আমার সন্তান না ঈসা আমার নবী হতে পারে আমার সন্তান না জিবরিল আমার নিকটবর্তী ফেরস্তা হতে পারে কিন্তু আমার সন্তান না এবং আমার প্রভুত্বের মধ্যে তার কোনো অংশ নেই একইভাবে শেষ দিবসের প্রতি আল্লাহ তালা ইমান আনতে বলেছেন যে শেষ দিবসে আল্লাহ তালা আমলের দাড়িপাল্লা প্রতিষ্ঠা করবেন সেদিন তিনি নেককারদেরকে প্রতিদান দিবেন বদকারদেরকে শাস্তি দিবেন আল্লাহ তালা এভাবে ইমান আনতে বলেছেন কিন্তু ইহুদিরা এই মুনাফিকরা বিশ্বাস করত নাহনু আবনা উল্লাহ আহিব্বাউ আমরা হুদিরা যারা আমরা ওজাইর আলহ ইসলামকে নবী মানি আমরা সবাই আল্লাহর সন্তান আমরা সবাই আল্লাহ তালার প্রিয় ভাজন আল্লাহ তালা আমাদেরকে কোনো শাস্তি দিবেন না যত বড় অপরাধী করি না কেন যত খুন খারাপই করি না কেন যত নবীকেই হত্যা করি না কেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নবীকে হত্যা করেছে বনি ইসরায়েল এই ইহুদি জাতি আজকেও যারা দুনিয়ার মধ্যে সেই ইসরায়েলের মধ্যে অবস্থান করছে তাদের হাত সরাসরি নবীদের রক্তে রঞ্জিত কিন্তু তারা বিশ্বাস করে যত নবীকেই হত্যা করি না কেন পুরো দুনিয়াকে রক্তের বন্যা বয়ে দেই না কেন দুনিয়ার মানচিত্রকে লাল মানচিত্র বানিয়ে ফেলি না কেন আল্লাহ তালা কোনো শাস্তি দিবেন না আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন তো তারা আল্লাহর উপর ইমান রাখে শেষ দিবসের উপর ইমান রাখে কিন্তু সেভাবে রাখে না যেভাবে ইমান রাখতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলছেন এরকম ফালতু ইমানের আমার কোনো দরকার নেই এরকম ইমান আসমানে যায় না এরকম ইমান আমার কাছে গ্রহণযোগ্য হয় না ওমাহুম বিমিন তোমরা মুমিন নও তো যার কারণে শুধু নিজেকে মুসলমান দাবি করলে নিজের ইমানের ঘোষণা দিলে ইমান হয়ে যাবে না ইমান সেভাবে রাখতে হবে যেভাবে ইমান রাখার কথা আল্লাহ বলে দিয়েছেন মানদণ্ড কি হবে মাপকাঠি কি হবে একটু পরেই আল্লাহ তারা বলবেন তার আগে আল্লাহ বলছেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون তারা দাগাবাজি করে আল্লাহর সঙ্গে এবং যারা ইমান এনেছে তাদের সঙ্গে সাধারণ ধোকা না চরম ধোকা কিন্তু এখন প্রশ্ন জাগে স্বাভাবিকভাবে আল্লাহকে আবার কে ধোকা দিতে পারে আল্লাহকে ধোকা দেওয়ার শক্তি আছে কার আপনি আমার কোনো একটা কৌশলের ব্যাপারে জানেন না বাহ্যিকভাবে আমার কথা বিশ্বাস করছেন কিন্তু আমি ভিতরে ভেতরে আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে একটা ফাঁদে ফেললাম এটাই তো ধোকা আপনার থেকে আমি অর্থ নিলাম এক লক্ষ টাকা ঋণ নিলাম আপনি আমাকে দেখে খুব বিশ্বাস করলেন হ্যাঁ উনি ভালো মানুষ এক মাস পরে দিয়ে দিবে এরপর আমার খবর নেই আমি বিদেশ গিয়ে লুকিয়ে থাকলাম এটা না ধোকা কিন্তু যিনি জাহেরও জানেন বাতেনও জানেন প্রকাশ্য কথাও জানেন গোপন কথাও জানেন তাকে কেউ ধোকা দিতে পারে আল্লাহ মুনাফিকরা আল্লাহকে কিভাবে ধোকা দেবে আল্লাহ তালা তো অন্তরের অবস্থাও জানেন আল্লাহকে ধোকা দেওয়ার কি অর্থ হ্যাঁ এরপর আল্লাহ যেটা বলছেন যে তারা আল্লাহকে ধোকা দেয় এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোকা দেয় মোমিনদেরকে ধোকা দেয় এটা ঠিক আছে মোমিনদেরকে ধোকা দেওয়া সম্ভব তারা এসে বলবে হা আবু বকর এই ওমর দেখো আমরা তোমাদের সঙ্গেই আছি তোমাদের সঙ্গে একসঙ্গেই যুদ্ধ করছি মীর জাফর এসে বলতে পারে হ্যাঁ সুলতান টিপু মহান সুলতান আমি আপনার সঙ্গে আছি আমি তো আপনার প্রধান সেনাপতি আমার উপর আস্থা রাখুন আমি আপনাকে নিরাপত্তা দেব আমি আপনাকে যুদ্ধে জিতিয়ে দেব এই ধোকা দিতে পারে কিন্তু আল্লাহকে কিভাবে ধোকা দেয় তারা আল্লাহকে ধোকা দিতে পারে না তারা ধোকা দেয় রসুলকে তারা ধোকা দেয় আল্লাহ তালার প্রিয় বান্ধাদেরকে মোমিনদেরকে আল্লাহ তালা সেই রাসুলকে ধোকা দেওয়াটাকেই তার নিজেকে ধোকা দেওয়া বলে অভিহিত করছেন যেমন হাদিসের মধ্যেও বলেন মানে আজ আলী ওয়ালিয়ান ফকাদ আদানতুহু বিল হার হাদিসে কুদসি সেই হাদিস আল্লাহ তালা নিজে বলেন যেই ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম তাহলে শত্রুতা পোষণ করছে আল্লাহর ওয়ালির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কে দিচ্ছেন আল্লাহ নিজে দিচ্ছেন সুদের লেনদেন করছে সুদের লেনদেনের মাধ্যমে নিজের আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানাচ্ছে অন্যদিকে সে গরিবের রক্ত শুষে খাচ্ছে আল্লাহ বলছেন মা বাকিয়া মিনার রিবা ইনকুমতু মিনিন যদি মমিন হও যে বকেয়া সুদ আছে সেই সুদকে তোমরা ছেড়ে দাও যদি না ছাড়ো যদি না ছাড়ো আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও ধোকা দেয় রসুলকে ধোকা দেয় আল্লাহর ওয়ালিদেরকে সাহাবিদেরকে মোমিনদেরকে আল্লাহ তালা নিজের দিকে নিজবত করে বলছেন তুমি তো রাসুলকে ধোকা দিচ্ছ না প্রকারান্তরে তুমি আমাকে ধোকা দিচ্ছ কারণ মান আত আর রাসুল আত আল্লাহ যে রাসুলের আনুগত্য করে সে তো রাসুলের আনুগত্য করে না সে তো আল্লাহর আনুগত্য করে আর যেই ব্যক্তি রাসুলের অবাধ্যচরণ করে সে তো রাসুলের অবাধ্যচরণ করে না সে তো আল্লাহ তালা অবাধ্যচরণ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান আবু বকর রবি আল্লাহ তালু তখন সাহাবাই কেরাম বিষয়টা সহজভাবে মেনে নিতে পারছিলেন না উমর রবি আল্লাহ মতো এরকম রাসুলের নিকটবর্তী সাহাবি তরবারি নিয়ে বের হয়ে গেলেন আর কেউ যদি বলে মোহাম্মদ ইন্তেকাল করেছে আমি তার গলাকে দ্বিখণ্ডিত করে ফেলবো কেউ মেনে নিতে পারছেন না আবু বকর রবি আল্লাহ তালান হয়েছে একটা ভাষণ দিলেন মান কান ইয়াবুদু মুহাম্মাদান فإن محمدا قد مات ومن كان يعبد الله فإن الله حي لا يموت যেই ব্যক্তি মোহাম্মদের ইবাদত করত সে সুরে রাখুক মোহাম্মদ মৃত্যুবরণ করেছে আর যেই ব্যক্তি মোহাম্মদের না বরং রব্বে মোহাম্মদের ইবাদত করত আল্লাহর ইবাদত করত সে শুনে রাখুক আল্লাহ তালা চিরঞ্জীব তিনি কোনোদিনও মৃত্যুবরণ করেন না মোহাম্মদ তিনি তো আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার মাত্র আল্লাহর পক্ষ থেকে বার্তা পৌঁছে দেন মাত্র এ কিন্তু এবাদত করে কার আল্লাহ যেই ব্যক্তি রাসুল দুনিয়ার মধ্যে দিন প্রচার করছে এজন্য রাসুলের বিরুদ্ধে অবস্থান নিল সেই ব্যক্তি রাসুলের বিরুদ্ধে অবস্থান নিল না বরং কার বিরুদ্ধে অবস্থান নিল আল্লাহর বিরুদ্ধে যার কারণে রাসুলকে রাসুল হাদিসে বলা হচ্ছে তিনি তার নিজের জন্য কখনো রাগ করতেন না তার একটা অভ্যাস ছিল না যে কেউ তাকে কষ্ট দিচ্ছে কেউ তাকে উপর জুলুম করছে তিনি রাগ করবেন এই অভ্যাসটা ছিল না বিভিন্ন সময় দেখা যায় এক বেদুইন সাহাবি গ্রাম্য মানুষ গ্রাম্য মানুষদের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা কম থাকে রসুল একদিকে যাচ্ছেন রসুলের চাদর ধরে জোরে টান দিচ্ছে মাসালা জিজ্ঞেস করবে জরুরত জিজ্ঞেস করবে কিন্তু রাসুল যাচ্ছেন রাসুলকে থামিয়ে জোর করে শোনাবে এমন জোরে টান দিল যে রসুলের গলায় চাদর ফেসে গেল গলায় দাগ পড়ে গেল রসুল কেচ্ছে বলেননি এক বেদুইন এসে মসজিদের মধ্যে পেশাব করা শুরু করলো সাহাবাহাম দৌড়ে যেতে লাগলেন তোরে আজকে খাইছি এরকম এক অবস্থা রসল বললেন না না থামো আগে তাকে পেশাব শেষ করতে দাও এই অবস্থায় তাকে বাধা দিও না আগে তাকে শেষ করতে দাও তোমরা সহজ করবে মানুষের জন্য এজন্য তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের জন্য কঠিন করো না আগে সে পেশাব শেষ করুক তারপর তাকে বুঝিয়ে বলা হবে আর ওই জায়গায় তোমরা পানি ঢেলে দাও কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে আমাকে তো অনেক কষ্ট দিয়েছ কিন্তু শোনো তোমাদের উপর আমার কোন অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত কিন্তু সেখানেও তিনি ঘোষণা দিয়ে দিচ্ছেন যে সমস্ত মানুষ রাসুলকে গালি দিত রাসুলের বিরুদ্ধে কবিতা লিখত রাসুলের বিরুদ্ধে কুৎসা রটাত রাসুল বিধান জারি করে দিয়েছেন এরকম এগারো জন মানুষ তারা যদি কাবার গিলাফ ধরে ঝুলে থাকে তারপরও তাদের কোনো ক্ষমা নেই তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে কেন এতটা কঠোর যে মানুষ এতটা শান্তিপ্রিয় মানুষ কেউ তাকে মারছে কেউ তাকে অন্যায়ভাবে প্রহার করছে কিছু বলেন না কিন্তু গালি দিচ্ছে শুধু প্রহারও না তার ব্যাপারে বিধান জারি করছেন যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে এমনকি কাবার গিলাফ ধরে যদি জ্বলে থাকে কাবাকে বলা হয় হারাম শরীফ সম্মানিত জায়গা সেখানে কারো রক্তপাত করা যায় না সেখানের ব্যাপারেও বলছেন সেই কাবার গিলাফ ধরে ঝুলে থাকলে সেখানেও হত্যা করা হবে কেন কারণ যেই ব্যক্তি রসুলকে গালি দিচ্ছে তিনি আল্লাহর পক্ষ থেকে দিন প্রচার করেন এই জন্য সেই ব্যক্তি কি শুধু রসুলকে গালি দিচ্ছে না তার গালি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিচ্ছে তো যার কারণে রাসুল নিজের জন্য রাগ করতেন না কিন্তু শরীয়তের বিধানের ব্যাপারে তিনি ছিলেন প্রচন্ড কঠোর আমাদের খুদ্বার মধ্যে বলা হয় না আসাদ ওমর সাহাবিদের মধ্যে আল্লাহর বিধানের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিলেন অমর এমনকি আল্লাহর বিধানের ব্যাপার ওমর না ঠান্ডা মানুষ ছিলেন আবু বকর আল্লাহ ঠান্ডা মেজাজের মানুষ হায়াত সাহাবা পড়লেও দেখবেন কি পরিমাণ ঠান্ডা মেজাজের পরোপকারী হিতাকাঙ্ক্ষী একজন মানুষ সেই মানুষটাও যখন খবর পেলেন রাসুল ইন্তেকাল করেছে আর কিছু সাহাবি তারা বলা শুরু করলো রাসুল চলে গেছেন এখন আর আমরা রাষ্ট্রপ্রধানের কাছে জাকাত দিব না আমাদের জাকাত আমাদের মতো দিব বাইতুল মালে আর জাকাত দিব না সেই আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ দাঁড়িয়ে বলছেন আয়ন কসুদ্দিন ওয়ান হাইউন আমি জীবিত থাকতে দিনের মধ্যে এতটুকু পরিমাণ হ্রাস ঘটতে পারে না আমি নিজে তাদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করব আমার সঙ্গে যদি কেউ না যায় তারপর আমি নিজে গিয়ে তাদেরকে যুদ্ধ করব যারা সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে রাসুলের যুগে যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়বে কিন্তু রাসুলের যুগে যেভাবে জাকাত দিত সেভাবে জাকাত দিতে রাজি না আমি নিজে তাদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করব আল্লাহ দিনের ব্যাপারে এতটা কঠোর ছিলেন নিজের ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ তারা করতেন না আল্লাহ বলছেন আমানু সারা বিশ্বে সব জামানার মধ্যে এই নীতি প্রযোজ্য যারা আল্লাহর ওয়ালিদের সঙ্গে আল্লাহর নিকট ভাজন যারা রয়েছে তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় আল্লাহ তালা নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন দুনিয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় নবীগণের পরে সাহাবিগণের পরে কারা বান্দাদের মধ্যে হতে আল্লাহ তালাকে ভয় করে কে আলিমগণ কারণ ছাড়া কোনো কিছু হয় না যেই পীরের আইল নেই সেই পীর ভণ্ড পীর যেই মুজাহিদের আইল নেই সেই মুজাহিদ তার কাজের মাধ্যমে সন্ত্রাস প্রচার করবে যে কোনো ক্ষেত্রে আইল হলো প্রধান শর্ত যার জ্ঞান নেই সে তো নামাজও ঠিকভাবে পড়তে পারবে না যার জ্ঞান নেই সে তো এসকে রাসুলের নামে সেই ভণ্ড হয়ে যাবে যার জ্ঞান নেই সে তো যে কোনো ক্ষেত্রে যেদিকে পা বাড়াবে সেদিকেই ফেতনা ছড়াবে সেজন্য যার মধ্যে জ্ঞান আছে সে হলো আল্লাহকে ভয় করে ইন্নামায়াসাল্লাহ আমি নেবাদিল উলামা কোনো একটা কাজ সেটা হক নাকি বাতিল এটা পরক করার একটা সহজ মাধ্যম হলো দেখতে হবে সেই কাজটাকে আলেমদের অবস্থানের সঙ্গে অনুকূল নাকি প্রতিকূল পক্ষে নাকি বিপক্ষে যে সেই কাজের মধ্যে ওলামায় কেরামের সমর্থন আছে নাকি নেই যদি থাকে বোঝা যাবে কাজ হক যদি না থাকে বোঝা যাবে কাজ বাতিল কাদিয়ানি একটা দলের নাম সেই দলটা হক নাকি বাতিল কিভাবে বুঝবো সহজ একটা মাধ্যম হলো ওলামায় কেরাম আল্লাহ তালার ওয়ালিরা সেই তাদেরকে সাপোর্ট দিচ্ছে নাকি দিচ্ছে না যদি দেয় বোঝা যাবে কাজ হক যদি না দেয় বোঝা যাবে কাজ বাতিল কাদিয়ানিদেরকে আমরা বাতিল বলি শিয়াদেরকে আমরা বাতিল বলি কেন বলি বোঝার সহজ মাধ্যম হল ওলামায় কেরাম তাদেরকে সমর্থন করে না হিজবুত তাহরির হিজবুত তাহিদ বাতিল বলি কেন কারণ ওলামায় কেরাম তাদেরকে সমর্থন করে না এই কারণে দেখা যায় যুগে যুগে যারাই বাতিল ফেতনা নিয়ে অবতীর্ণ হয়েছে তাদের প্রথম পদক্ষেপ ছিল আলেমদের বিরুদ্ধে মানুষের আস্থাকে নষ্ট করা ইতিহাস করে দেখেন হিজবুত তাহিদ এমামুজ্জামান কথিত এমামুজ্জামান ওই যে কি পন্নী যেন পন্নীর সংগঠন পন্নি মারা গিয়েছে এখন হলো এক ছেলে সম্ভবত সংগঠনের প্রধান আপনি তাদের দেখবেন বইগুলো পড়লে একটা বই আছে ধর্ম ব্যবসার ফাঁদে তাদের প্রথম পদক্ষেপই হলো যে মানুষকে ওলামায় কেরাম থেকে আস্থাহীন করে ফেলবে কেন কারণ ওলামায় কেরামের উপর যদি আস্থা থাকে তাহলে মানুষ সহজেই যাচাই করে ফেলতে পারবে তারা কি হক নাকি বাদ এক নম্বর মাধ্যম হলো ওলামায় কেরাম থেকে আস্থা নষ্ট করে দাও আমাদের উপর তাদের আস্থা নিয়ে আসো তাহলে আমরা যাই করি না কেন মানুষের আর কোনো আপত্তি উঠবে না যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন দাওয়াত তাবলিগের মধ্যেও যারা ফেতনা ছড়াচ্ছে এক নম্বর কাজটাই কি মানুষকে আলেমের ব্যাপারে আস্থাহীন করে দাও আলেমদের ব্যাপারে যেন আস্থা না থাকে অথচ দাওয়াত তাবলিগ কি পরিপূর্ণ দিন এই মানুষগুলোর তো বিভিন্ন মাসালার প্রয়োজন হয় বিভিন্ন জরুরতের প্রয়োজন হয় সেই সমাধানগুলো কোন জায়গা থেকে করবে আমার কাছ থেকে তার আমির সাহেবের কাছ থেকে ফাজাইল আমল থেকে মুন্তাখাব হাদিস থেকে সে ব্যবসা করতে যাবে কি দিয়ে ব্যবসা করবে গ্রামের মুসলিম দিয়ে তা সিয়ানিয়ার দিয়ে কি দিয়ে করবে মাসালা যে জরুরত হবে থেকে সমাধান করবে যাদের থেকে সমাধান করবে তাদের ব্যাপারে যখন আস্থাহীন হয়ে যায় তখন মানুষ নফসের পূজা করতে শুরু করে তখন মানুষ শাহওয়াতের পেছনে ছুটতে শুরু করে ওলামায় কেরামের থেকে মাসালা শোনে যারা আমল করে তারা কি ওলামায় কেরামকে নবী মনে করে এজন্য তাদের কথা মানে আবু বকর রদি আল্লাহনের কথায় তো একটু আগে দেখাই গেল তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যেই ব্যক্তি মোহাম্মদের এবাদত করে সে শুনে রাখুক মোহাম্মদ মৃত্যুবরণ করেছে আর যেই ব্যক্তি আল্লাহর এবাদত করে সে শুনে রাখুক আল্লাহ তালা চিরঞ্জীব তিনি মৃত্যুবরণ করেন না যদি তোমরা না জানো আলেমদেরকে জিজ্ঞেস করো এর অর্থ এটা না যে তারা মন করা কথা বলবেন আল্লাহ যেটা বলেছেন রসুল যেটা বলেছেন তারা তোমাদেরকে সেটাই বলে দিবেন তোমরা সেটা অনুসরণ করো আর সেটা অনুসরণ করার অর্থ হবে তাদেরকে অনুসরণ করা না বরং আল্লাহকে অনুসরণ করা তে মুনাফিকরা তারা মুসলমানদেরকে ধোকা দেয় সাহাবিকে ধোকা দেয় রাসুলকে ধোকা দেয় আল্লাহ বলছেন যে তার রাসুলকে ধোকা দিচ্ছে না বরং তারা প্রকারান্তরে আমাকে ধোকা দিচ্ছে কারণ এই রাসুলকে পাঠিয়েছি আমি কিন্তু প্রকারান্তরে তারা নিজেরা নিজেদেরকেই ধোকা দিচ্ছে বাস্তবে তারা নিজেরা নিজেদেরকে ধোকা দিচ্ছে কিন্তু উপলব্ধি তাদের যাচ্ছে না তার মানে প্রতি যুগের মধ্যে মুনাফিক যারা হবে তারা নিজেদেরকে হক মনে করবে আল্লাহ বলে দিচ্ছেন তারা ধোকা দিচ্ছে নিজেদেরকে কিন্তু এই বুঝ তাদের নেই আবদুল্লাহ ইবন উবাই ইবনে সালুল সে নিজেকে হক মনে করছে কিন্তু আসলে সে বাতিল সে নিজের সঙ্গে ধোকাবাজি করছে প্রত্যেক যুগের মধ্যে যারা নিজেদেরকে বাতিল পন্থী হবে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিবে কিন্তু কুফরি লালন করবে আল্লাহ বলে দিচ্ছেন তাদের একটা মূলনীতি হলো আল্লাহর সঙ্গে ধোকাবাজি করবে মোমিনদের সঙ্গে ধোকাবাজি করবে কিন্তু তাদের এই বোধ উপলব্ধি থাকবে না তারা নিজেদেরকে হক মনে করবে কিন্তু আসলে তারা বাতিল কাদিয়ানি নিজেদেরকে বাতিল মনে করে না তারা মনে করে আমরাই সত্য প্রতি যুগের মধ্যে যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় যারা আলেমগণের বিরুদ্ধে অবস্থান নেয় যারা শরীয়তের কোন অকাট্য বিধানের বিরুদ্ধে অবস্থান নেয় যারা নামাজ জাকাত তবলিক আর যাই হোক না কেন যে কোনো শাখার বিরুদ্ধে ইসলামের যে কোনো শাখার বিরুদ্ধে অবস্থান নেয় এই মানুষগুলো নিজেরা নিজেদেরকে সত্য মনে করে নিজেরা নিজেদেরকে হকের ডিলার মনে করে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন আমা এ সরুন এই বোধ উপলব্ধি তাদের নেই যদি থাকতো এই কাজ করতো না কাফের আর মুনাফিকদের বড় একটা পার্থক্য হলো এখানে কাফের যেমন আবু তালেব মৃত্যুর পূর্বে নিজেকে স্বীকারোক্তি দিচ্ছেন যে হে মোহাম্মদ আমি বিশ্বাস করি তোমার ধর্ম সত্য যদি মানুষের পক্ষ থেকে গালিগালাজ খাওয়ার ভয় না থাকতো আমি তোমার দিনের জন্য উৎসর্গিত হয়ে যেতাম স্বীকার করছেন কিন্তু আবদুল্লাহ ইবনুবাই ইবনে সালুল তার এরকম একটা বাক্য দেখান যেখানে সে স্বীকার করেছে যে হ্যাঁ ইসলাম সত্য কিন্তু আমি মানি না সেই বড় বড় মক্কার মুশ্রিকরা সারাদিন রাসুলের বিরুদ্ধাচরণ করে রাতের বেলা গিয়ে দেখা যায় লুকিয়ে লুকিয়ে রাসুলের কোরআন তেলাওয়াত শুনে কারণ তার দিলের মধ্যেও এটা বিশ্বাস বসে গেছে না ইসলাম আসলে সত্য কিন্তু ক্ষমতার লোভে নেতৃত্বের লোভে দুনিয়ার কোনো চাহিদার কারণে ইসলামকে গ্রহণ করতে পারেনি কিন্তু মুনাফিকরা তারা নিজেরাই নিজেদেরকে হকের ডিলার মনে করে তারা সত্যকে গ্রহণ করতে পারে না কোরআনের মধ্যে এত লম্বা করে আল্লাহ তালা যে মুনাফিকদের আচরণগুলো খুলে খুলে বর্ণনা করছেন যে কায়দুল কোরআন মনে হয় যেন পুরো কোরআন বুঝি মুনাফিকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে এর কারণ হলো এটা এরপর আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারদ এদের অন্তরের মধ্যে ব্যাধি আছে ব্যাধি শুধু দেহের মধ্যেই হয় না ব্যাধি অন্তরের মধ্যেও হয় দেহের ব্যাধিরও যেমন বিভিন্ন প্রকার আছে জ্বর হলো সাধারণ রোগ কিন্তু প্যারালাইসিস অনেক ভয়াবহ রোগ ক্যান্সার অনেক ভয়াবহ রোগ এরকম অন্তরের রোগেরও বিভিন্ন ধাপ আছে একজন মানুষের অন্তরের মধ্যে হিংসা আছে ক্রোধ আছে মিথ্যা বলার অভ্যাস আছে এগুলোও রোগ কিন্তু তার থেকে অনেক বড় রোগ হলো নিফা তার থেকে অনেক বড় রোগ হলো কুফুর তার থেকে বড় অনেক বড় রোগ হলো ইলহাদ এবং জান্দাকা তাল্লা বলছেন ফি কুলুবিহি মারাদুন এরপর বলছেন আল্লাহ তালা তাদের এই ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন অন্তরের মধ্যে ব্যাধি আছে জ্বলন আছে মুসলমানদেরকে দিলে জলে মুসলমানদের উন্নতি দেখলে ভিতরটা জলে পড়ে ছাড়খার হয়ে যায় আল্লাহ বলছেন ফাজাদ আল্লাহ তাদের এই ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন কিভাবে বাড়ালেন আছেই তো নিফাক এটা বাড়ালে আর হবে কি নিফাক তো সর্বোচ্চ ধাপ পুকুরে আর কি বাড়াবেন এখানে বাড়ান মানে হলো তাদের অন্তরে তো ব্যাধি হলো যে মুসলমানদের উন্নতি দেখলে তাদের ভিতরটা জ্বলে পড়ে ছাড়খার হয়ে যায় আল্লাহ তালা মুসলমানদের উন্নতি আরো বাড়াতে থাকে তারা উপহাস করে আরে এই নবী খন্দকের যুদ্ধের মধ্যে খন্দক খুঁড়ছে সবার পেটে একটা করে পাথর বাধা আর এই নবীর পেটে দুটো করে পাথর বাধা এই করুণ অবস্থা খাওয়ার জন্য রুটি নেই পান করার জন্য পানি নেই কষ্ট করে সেই নবী নিজে পাথর খুঁজছে সেই পাথর খোদা অবস্থায় তিনি নিজে বলছেন আল্লাহ তালা আমার সামনে সেই রোম এবং পারস্যের প্রাসাদগুলো শহরগুলোকে আলোকিত করে দিয়েছেন আল্লাহ তালা মাসিক এবং মাগরীবকে পূর্ব এবং পশ্চিমকে আমার জন্য গুটিয়ে দিয়েছেন মুলকা উন্নতি সাহেব লোকমা জুই আলী মিনহা আল্লাহ তালা সারা দুনিয়াকে আমার জন্য গুটিয়ে এনে আমার সামনে তুলে ধরেছেন যতটুকু আমার সামনে তুলে ধরা হয়েছে ততটুকুতে আমার উন্মতের রাজত্ব আল্লাহ পৌঁছে দিবেন দুনিয়ার মধ্যে আল্লাহ তার এমন কোন শহর এবং গ্রামের ঘর রাখবেন না যেই ঘরের মধ্যে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন না যেই ব্যক্তি ইসলামকে গ্রহণ করে নেবে তাকে সম্মান দিয়ে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন আর যে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে তাকে লাঞ্ছিত করে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন কিন্তু অবশ্যই সব জায়গায় প্রবেশ করাবেন মুনাফিকরা হাসাহাসি করে আরে দেখেছ খেতে পারছে না পেটের মধ্যে পাথর বাঁধা আর সে রোমপারস্য বিজয় করার স্বপ্ন দেখে কে হাস্যকর কথা খাওয়ার রুটি নেই আর সে বড় বড় রাজত্বের স্বপ্ন দেখে মুনাফিকরা হাসাহাসি করে কিন্তু আল্লাহ তালা তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন কিনা আল্লাহ তালা ধীরে ধীরে মুসলমানদের সাম্রাজ্য বিস্তার করছেন মুসলমানদের বিজয় হচ্ছে আল্লাহ তালা তাদের সেই অন্তরের জ্বালাকে আরো বাড়িয়ে দিচ্ছেন বাড়ছে আর বাড়ছে এই মুনাফিকরা চেয়েছিল এই মুনাফিকরা ভেবেছিল উহুদের ময়দানে এক হাজার সাহাবি বের হয়েছে তার মধ্যে তিনশো জন ছিল মুনাফিক সাতশো জন ছিল প্রকৃত মমিন তারা ভেবেছে আমরা তিনশো জন যদি এই যুদ্ধ থেকে ফিরে আসে ইসলাম বুঝে দুনিয়া থেকে হারিয়ে যাবে ইসলাম বুঝে দুনিয়া থেকে মিটে যাবে তারা কুরাইশদের সঙ্গে চুক্তি করত যে তোমরা আমাদেরকে সাহায্য করবে আমরাও তোমাদেরকে সাহায্য করব উভয়ের সাহায্যে দুনিয়া থেকে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা ক্রমান্বয়ে সারা দুনিয়ার মধ্যে ইসলামকে জিন্দা করছেন ওমর রদি আল্লাহ আনহুকে বলা হচ্ছে অর্ধ জাহানের খালিফা এরপর সেই যুগও চলে এসেছে যেই যুগে আল্লাহ তালা মসজিদ থেকে মাগরিব সব জায়গায় ইসলামকে আল্লাহ তালা উঁচু করে দিয়েছেন আল্লাহ তালা তোর ওয়াদাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন কিন্তু মুসলমানরা নিজেদের কারণে নিজেদের লোভের কারণে নিজেরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর সেই নিয়ামতকে ধরে রাখতে পারেনি ভিন্ন কথা কিন্তু আল্লাহ তালা তোর ওয়াদাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন এরপর আল্লাহ বলছেন এই মুনাফিকরা তারা যে মিথ্যা কথা বলে এর কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মুনাফিকদের অপরাধ তো একটা না শুধু মিথ্যা বলে সেটা না কখনো মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করে কখনো হিংসা লালন করে কখনো কোনো মুসলমানকে পারলে হত্যা করে ফেলে বিভিন্ন কিছুই তো তারা করে কিন্তু আল্লাহ তালা বলছেন মিথ্যা তারা যে মিথ্যা বলে এই কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এত অপরাধ থাকতে শুধু এই মিথ্যাকে কেন মেনশন করলেন বাকিগুলো কি অপরাধ করলো সেগুলো কি ছোট দেখেন মুনাফিকরা একটু আগে যে আমরা বললাম যে তারা মুখে বলে যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে রাসুলের প্রতি ইমান রাখে না মুখেও এই কথা বলছে না তার মানে তারা বাহ্যিকভাবে সত্যবাদী রাসুলের প্রতি ইমান রাখে না মুখে এই কথা অযথা আনছেও না যেটার উপর ইমান রাখে সেটাই বলছে ঠিক না এখান থেকে বোঝা যাচ্ছে মিথ্যা কথা বলা এটা এতটাই একটা খারাপ অভ্যাস যে শুধু মৌমিন না যে কাফের মধ্যে যে শরীফ সম্ভ্রান্ত অভিজাত যার মধ্যে ভদ্রতা আছে যার মধ্যে রুচিবোধ আছে সেই ব্যক্তি কখনো মিথ্যা বলবে না সে যদি কাফের হয় তারপরও তাদের মিথ্যাটা কোথায় মুখে তো সত্যই বলছে তাদের মিথ্যা হলো যে অন্তরে একটা লালন করছে আর মুখে আর একটা বলছে এটাকেও মিথ্যা বলা হয় মিথ্যা দুই রকম হয় একটা মিথ্যা হলো যে আমি এমন কথা বললাম যেটা বাস্তবতার সঙ্গে মিলল না বাস্তবে বাংলাদেশে এখন শি কেউ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো দোস্ত কি অবস্থা তোমাদের দেশের বললাম আজকে অনেক বৃষ্টি হয়েছে এটা মিথ্যা দেশের মধ্যে অশান্তি দেশের মধ্যে কোনো কিছু ঠিকভাবে হয় না আমাকে জিজ্ঞেস করলো এই বছর এই কাজগুলো কেমন হয়েছে বললাম না খুব সুষ্ঠুভাবে হয়েছে কোনো প্রকার জালিয়াতি কোনো দুর্নীতি নেই দেশে আমরা খুব নিরাপদে আছি তো এটা হলো মিথ্যা যে জিনিসটা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না আর আরেক ধরনের মিথ্যা হলো ভেতরে আছে একটা মুখে বলি আর একটা এটা হলো মিথ্যা যেমন সুরাই মুনাফিকুর নামে আল্লাহ তালা একটা আয়াত সুরাই নাজিল করেছেন কোরআনে আঠাশ পরে একটা সুরা সেই সুরার প্রথম আয়াত হলো ইদা জাহাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ হে নবী যখন মুনাফিকরা আপনার কাছে আসে তারা এসে বলে নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহ রাসূল কথা সত্য কি না মুনাফিকরা এসে রাসুলের কাছে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহ রাসুল আপনি খুব সুফি আপনি খুব ভালো মানুষ আপনি আমার আমির আপনি বিশ আপনি বড় আলেম মুখে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ বলেন আল্লাহ তো ভালোই জানেন আপনি যে তার রসুল কিন্তু এর পাশাপাশি আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী কথা তো সত্য বলল তাহলে মিথ্যাবাদী কেন তার মানে কথাটা বাহ্যিকভাবে সত্য কিন্তু তার ভেতরে এই কথা নেই তার ভেতরে নেই যে আপনি আল্লাহ রাসুল ভিতরে আছে আর একটা মুখে বলছে একটা ভিতরে আর একটা এই কারণে এটা হলো মিথ্যা আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আর হলো মিথ্যাবাদী আপনি ভিতরে ভিতরে লালন করছেন আর এই আলেমরা ফালতু কোথাকার জীবনে কোনোদিন আমাদের এখানে দেখি না আর এখন এসেছে আমাদের এখানে লিড দেওয়ার জন্য কিন্তু সামনে এসে না হুজুর আপনি অনেক বড় মানুষ আপনি আমার জিম্মাদার হ্যাঁ আপনি বয়ান করেন আপনি এই করেন আপনি সেই করেন আপনি যা বলবেন সেভাবেই চলবো আপনার কথা অনুযায়ী আমরা মেহনত করব সব ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ মুনাফিকুন এরকম মুনাফিক যারা ভেতরে একটা লালন করে আর বাইরে আর একটা প্রকাশ করে এরা হলো মিথ্যুক এরা যে মিথ্যা বলে সেই মিথ্যার অনুভূতি ওদের নেই কারণ মিথ্যা দুটোই মিথ্যা যেটা বাস্তবতার সঙ্গে মিলে না সেটাও মিথ্যা ভিতরে একটা আছে মুখে বললাম আর একটা সেটাও হলো মিথ্যা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে আমি দাঁড়িয়ে বয়ান দিলাম যে আমার শাসন ক্ষমতা আমার শাসন চলাকালে কি কি উন্নতি হয়েছে আমি বললাম দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে কারো কোনো অভিযোগ নেই কথাটা আমি বললাম সত্য না মিথ্যা ভিতরে যদি একটা থাকে বাইরে আরেকটা থাকে মিথ্যা বাস্তবতার সঙ্গে যদি না মিলে সেটাও মিথ্যা দুই রকম মিথ্যা তো আল্লাহ বলছেন আদাবুন আলিম বিমা কানু এক দিবুন তো তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কেন কারণ তারা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 আমরা তো শুধু সংশোধনই করি আমরা আবার কবে নৈরাজ্য করলাম মুনাফিকদের একটা চিত্র দুনিয়ার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তারা কিন্তু তারা বলবে আমরা তো সবকিছু সংশোধনই করছি দুনিয়ার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে তারা আর আমরা বলবে সন্ত্রাস দমন করছি তারা মুসলমান দেশগুলোর মধ্যে রক্তের বন্যা বইয়ে দিবে তারা ইসলামকে নিশ্চিন্ন করার মিশনে নামবে তারা একতাবদ্ধ হবে তারা সবাই মিলে জোট করবে তারা তাদের নেটো বানাবে দুনিয়া থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য দুনিয়া থেকে মুসলমান নেতাদেরকে উৎখাত করার জন্য কিন্তু তারা বলবে আমরা সন্ত্রাস দমন করছি যারা সন্ত্রাসের গুরু তারাই নিজেদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে লোক দেখাবে দুনিয়ার মধ্যে হিটলারকে কবে সন্ত্রাসী বলা হয়েছিল অথচ হিটলার যে পরিমাণ লোক মেরেছে একটা জাতি পুরো ইহুদি জাতিকে প্রায় নিশ্চিন্ন করে দিয়েছিল এরকম আর কে করেছে মুসলমানরা কবে এমন উদ্যোগ নিয়েছিল যে দুনিয়া যেন আর খ্রিস্টান একটাও না থাকে বৌদ্ধ একটাও না থাকে যে বৌদ্ধরা তো রোহিঙ্গাদেরকে মেরে শেষ করে দিয়েছে আমরা উদ্যোগ নিলাম পৃথিবীর কোথাও একটাও বৌদ্ধ থাকবে না এরকম কখনো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই হিটলার ইহুদি জাতিকে প্রায় নিশ্চিন্ন করে ছেড়েছে কিন্তু হিটলারকে কেন সন্ত্রাসী জঙ্গি কেন বলা হয় না মুসলিম টেরোরিস্ট কেন হয়ে যায় মুসলমান মাত্রই কেন সন্ত্রাসী হয়ে যায় নিজেদেরকে ফ্রেশ দেখাতে হয় না আমরা ভালো আমরা সফিসার মানুষ আমরা সন্ত্রাস করি না কেন এটা বলতে হবে কে করে আর কে করে না দেখা তো যায় চোখ খুললে যার চোখ আছে সেই তো দেখতে পায় পৃথিবীর পূর্বে তাকাক আর পশ্চিমে তাকাক উত্তরে তাকাক আর দক্ষিণে তাকাক আফগানে তাকাক আর কাশ্মীরে তাকাক ফিলিস্তিনে তাকাক আর আরকানে তাকাক যেদিকেই তাকাক দেখাই তো যাচ্ছে কারা সন্ত্রাস করছে সন্ত্রাস করবে এক দল কিন্তু নাম করবে আরেক দলের এটার নামই তো হলো নিফা এই মুনাফিকরা তো এই কাজই করত তারা দুনিয়ার মধ্যে ফাঁসাদ ছড়াতো কিন্তু বলা হতো এই ফাসাদ ছড়ানো না তারা বলবে কই আমরা ফাঁসাদ ছড়াই আমরা তো ভালো মানুষ আমরা তো সন্ত্রাস দমন করি কোরআনের সঙ্গে বাস্তবতাকে মিলিয়ে দেখেন এরপর আল্লাহ বলে দিচ্ছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিল্লা ইয়াসুরুন বাস্তবিক পক্ষে তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী কিন্তু এই অনুভূতি তাদের নেই ইসলামের বিরোধিতা করতে গিয়ে মুসলমানের বিরোধিতা করতে গিয়ে তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে এখন তাদের হাতে যদি শিশুর রক্ত ঝরে তাদের হাতে যদি মা বোনের ইজ্জত যায় তারপর এই কাজটা যে একটা ফাসাদ এই কাজটা যে একটা খারাপ কাজ এই উপলব্ধি তাদের জাগ্রত হয় না এতটাই অন্ধ হয়ে গিয়েছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون এই মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো সেভাবে যেভাবে ঈমান এনেছেন মানুষেরা সমস্ত মুফাসসিরের ঐক্যমত অনুযায়ী এখানে মানুষদের উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম কারণ যেই সময় তাদেরকে সম্বোধন করা হচ্ছে যেই সময় ওহী নাজিল করা হচ্ছে সেই সময় মুমিন কারা ছিলেন নাকি আমরা ছিলাম তাদেরকে বলা হচ্ছে তোমরা ইমান আনো সেভাবে যেভাবে ইমান এনেছে কারা সাহাবাই কেরাম এখান থেকে আহলুসুন্নাওয়াল জামা এই মূলনীতি বের করেছে সাহাবাই কেরাম হল মেয়ারে হক সত্যের মাপকাঠি কথাটা শুনেছেন কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেছেন ফাইন আমানু তারা যদি সেভাবে ইমান আনত যেভাবে ইমান এনেছো তোমরা অর্থাৎ সাহাবিরা ফাকাদ দাও তাহলে তারা হেদায়ত পেয়ে যেত তার মানে ইমানের ক্ষেত্রে আমার ইমানটা কেমন হবে এই ইমানটাকে আমি মেপে দেখবো কি দিয়ে একটা মাপকাঠি লাগবে কিনা আরে স্বর্ণ খাটি না ভেজাল এটা মাপার জন্য একটা পাথর থাকে কিনা সেখানে ঘষা দেখলে বোঝা যায় যে এটা কি সত্ত্বেও মানে এটা রিয়েল শোনা না ভেজাল শোনা তা আমার ইমান ইমানটাকে ঠিক আছে নাকি ইমানের মধ্যে সমস্যা আছে ইমানের মধ্যে কুফর মিশ্রিত আছে নেফাক মিশ্রিত আছে কিভাবে বুঝবো আমি আমার ইমানকে সেই সাহাবিদের জামাতের ইমানের সঙ্গে মিলাবো একজন সাহাবি না পুরো সাহাবিদের জামাতকে একত্রে মেয়ারে হক বলা হয় সাহাবিদের জামাত সত্যের মাপকাঠি যার কারণে আপনি এই প্রশ্ন দাঁড় করানোর সুযোগ নেই আর অমুক সাহাবি তো অমুক দিন জিনা করেছিল জিনার কারণে মায়েজ আসলামের রদিয়াল্লাহ আনহু পাথর মেরে হত্যা করা হয়েছিল কোন কোন সাহাবি দেখা যাচ্ছে কখনো চুরি করেছিল শয়তানের ধোকায় পড়ে পরে তওবা করেছিল তাহলে আপনি যদি আমাকে বলেন সত্যের মাপকাঠি তারা আমাকেও তো চুরি করতে হবে আমাকেও তো জিনা করতে হবে যদি এই প্রশ্ন কেউ করে তাহলে সে বিষয়টা বুঝেই নি একজন সাহাবির ব্যাপারে বলা হচ্ছে না সাহাবাই কেরামের জামাত তারা হলেন মিয়ারে হক সত্যের মাপকাঠি আমি দেখব ইমান কেমন ইমান আনতেন আবু বকর রদি আল্লাহ কেমন ইমান ছিল অমর রদি আল্লাহ কেমন ইমান ছিল ওসমান রদি আল্লাহ কেমন ইমান ছিল আলী রদি আল্লাহ আনহুর কেমন ইমান ছিল হোসেন রদি আল্লাহ আনহুর কেমন ইমান ছিল আবু মুসাস আলী রদি আল্লাহ এটা আমার দেখতে হবে সাহাবাই কেরামের জামাত একত্রে তারা মিয়ারে হক সত্যের মাপকাঠি কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে ইমানের ক্ষেত্রে কাদের ইমানের অনুসরণ করতে বলেছে বলেছেন ইমানের ক্ষেত্রে যারা অনুসরণীয় হবেন আমলের ক্ষেত্রে কি তারা অনুসরণীয় হবেন না কোনটার মূল্য বেশি ইমানের নাকি আমলের কোনটার মূল্য বেশি ইমান নাকি আমল ইমানের ক্ষেত্রে যদি সাহাবা একরাম অনুসরণীয় হন আমলের ক্ষেত্রে অনুসরণীয় হবেন না তো যদি ইমান এবং আমলের ক্ষেত্রে তারা অনুসরণীয় হন তাদেরকে মেয়ার হক সত্যের মাপকাঠি মেনে নিতে বাধা কোথায় এখান থেকে এটা বুঝে আসছে কোরআনের মধ্যে আল্লাহ তালা আইডল দেখিয়েছেন মাপকাঠি দেখিয়েছেন কাদেরকে সাহাবাই কেরামের জামাতকে একজন সাহাবের কথা বলেননি কিন্তু না পুরো জামাতের কথা উল্লেখ করছেন একত্রে এখান থেকে একটা দুর্নীতি বের হয় পৃথিবীর মধ্যে কোন জামাত যদি সত্যের মাপকাঠি হয় সেই জামাত একমাত্র কাদের জামাত সেই জামাত একমাত্র কাদের জামাত সাহাবাই কেরামের জামাত সাহাবাই কেরামের জামাত ছাড়া অন্য কোন জামাতকে সত্যের মাপকাঠি বলা কোরআন সুন্না পরিপন্থী কথা বুঝে আসলো জামাত কোন একটা জামাতকে সত্যের মাপকাঠি যদি বলতে হয় সে জামাত কাদের জামাত এছাড়া অন্য কোন জামাতকে কেউ যদি সত্যের মাপকাঠি বলে সে কোরআন সুন্নার পরিপন্থী হাতে জ্বালান করল দাওয়াত তাবলিগের মেহনত অবশ্যই সত্য মেহনত কিন্তু কেউ যদি আকিদা লালন করেন দাওয়াত তাবলিগের জামাতটা হলো হকের মাপকাঠি যেই ব্যক্তি এই মেহনতের সঙ্গে শরিক নেই সেই ব্যক্তি হকের উপর নেই যেই ব্যক্তি এই মেহনতের রূপরেখা অনুযায়ী মেহনত করে না সেই ব্যক্তি হক থেকে খারেজ এই আকিদা যে লালন করবে কোরআন সুন্না অনুকূল হবে নাকি কোরআন সুন্না পরিপন্থী হবে কোন সন্দেহ আছে তাহলে আজকাল সাল না লাগালে আলেমদের সঙ্গে মেয়ে বিয়ে দেয় না জানেন এটা এরকম প্রচলন অনেক সমাজেই আছে আপনাদের এখানে জানি না রাজবাড়ির কি অবস্থা এটা তো রাজার বাড়ি তো রাজার বাড়ি হিসাবে মাতাম বেশি থাকবে যে একজন আলেম অনেক বড় আলেম আমাদের চোখে দেখা অনেকজন অনেকের সাক্ষী আমরা নিজেরাও তো অনেক বড় আলেম ইলমে খুব মজবুত আমলও খুব ভালো আখলাপ চরিত্র সব ঠিক আছে তিনি সাল লাগাননি সাল বুঝেন এক বছর সময় দেওয়া তাবলিকে দেওয়া সাল লাগাননি এই জন্য তার কাছে মেয়ে বিয়ে দেয় না তার মানে এই ব্যক্তি মুখে না বললেও এই ব্যক্তি তার কাজের মাধ্যমে বিশ্বাস করে যে দাওয়াত তাবলিগের জামাত হল হকের মাপকাঠি অন্যান্য ক্ষেত্রে হুজুর আপনার সবই ভালো লাগে তালিমে বসতে দেখি না গাছতে আসেন না সবগুজারি করেন না প্রতি বছর চিল্লায় বের হন না তিন দিনে আমরা যাই আপনি দেখে কেউ বুখারি শরীফ নিয়ে পড়ে থাকেন একটু আসেন না হ্যাঁ একটা হলো অনুরোধ সেটা হতেই পারে এটা নিয়ে আপত্তি না কেউ যদি মনে করে এটা হলো হুজুরের একটা অপূর্ণতা হুজুরা সব ভালো সব ঠিক আছে সব দিকে হ্যাঁ একেবারে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট একদম পারফেক্ট কিন্তু একটাই সমস্যা যে হুজুর দাওয়াত তাবলিক করে না তার মানে আপনি যেন আপনার কাজের দ্বারা বলতে চান যে দাওয়াত তাবলিগের জামাত সেটা হলো হকের মাপকাঠি আমি আমার ইমান আবার আমল সেটাকে যদি শুদ্ধ করতে চাই আমাকে জামাতের উপর পরিপূর্ণ উঠতে হবে এরকম আকৃত সমাজে আছে কিনা বিভিন্ন ক্ষেত্রেই আছে সেরেক উদাহরণ হিসাবে এমন না যে শুধু তারাই আকিদা বিশ্বাস লালন করে অনেক পীরের অন্ধ মরিদ আছে তারা মনে করে এই পীরের কাছে যে আসেনি হক পীর বাতিল পীরের কথা বলছি না যে আমার পীরের কাছে যে আসে না তার অন্তর এটা রোগে আক্রান্ত তার আত্মশুদ্ধি হয়নি পীরের কাছে যাওয়া ছাড়া কেমন যেন আত্মশুদ্ধি হবে না কেউ মনে করে যে এই ব্যক্তি প্রত্যক্ষভাবে জেহাদের মধ্যে শরিক নেই যে সময় জেহাদ ফজরে কেফায় থাকে ফজরে আইন না যেই ব্যক্তি প্রত্যক্ষভাবে শরিক নেই সেই ব্যক্তির ইমান যেন কবুলি না সেই ব্যক্তি যা করে সবই যেন গোমরাহ এরকম বিভিন্ন ক্ষেত্রেই হক মেহনতকে কেন্দ্র করে বাতিল আকিদার প্রসার হয় শাহজালাল মুজাদ ইয়ামান রহমতুল্লাহ তিনি কে বাতিল ছিলেন তিনি কে বেদাতে ছিলেন নজর পূজারি ছিলেন তিনি তো হক ছিলেন কিন্তু তাকে কেন্দ্র করে বাতিল গড়ে উঠেছেন তার মাজারকে কেন্দ্র করে এরকম বিভিন্ন ক্ষেত্রেই হয় তো আল্লাহ তালা বলছেন ওয়াইদা কিলালাহুম যখন এই মুনাফিকদেরকে বলা হয় আমিনু কামা আমান নাস সেভাবে ইমান আনো যেভাবে ইমান এনেছেন কারা তারা বলে আমরা কি তেমন ইমান আনবো যেমন ইমান এনেছে নির্বোধীরা এখান থেকে কি বুঝেন কোরআন তো শুধু এক জামানার জন্য না কোরআন সব যুগের জন্য তার মানে প্রত্যেক যুগের মধ্যে বাতিল যারা থাকবে তারা হকপন্থীদেরকে নির্বোধ মনে করবে প্রত্যেক যুগের মধ্যে বাতিল যারা থাকবে তারা হকপন্থীদেরকে নির্বোধ মনে করবে হিজবুত শিয়া তারা মনে করে এই যে সুন্নি যারা রয়েছে জামাতের অনুসারী যারা রয়েছে তারা নির্বোধ তারা বোকা তারা বুঝে না ভন্ড নবীর অনুসারীরা মোহাম্মদ আরবি সাল্লাহামের একনিষ্ঠ অনুসারীদেরকে মনে করে নির্বোধ যেমনি ভাবে সেই আবদুল্লাহ ইবিন উবাই ইবিন সালুরের দল তারা আবু বকর এবং অমরদেরকে মনে করত নির্বোধ প্রত্যেক যুগে এই কথা আজকাল যারা দাওয়াত তাবলিগের মধ্যে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা কি আলেমদেরকে বুদ্ধিমান মনে করে নাকি নির্বোধ মনে করে সন্দেহ আছে কারো নিরপেক্ষ যে কোনো মানুষ স্বীকার করতে বাধ্য কার চরিত্র এটা মুমিনদের তারা বুঝতেছে না যে তারা নির্বোধ কিন্তু প্রকৃত নির্বোধ হলো তারা এরপর এখনো শেষ হয়নি তেরো আয়াত ব্যাপী মুনাফিকদের আলোচনা আমাদেরও হয়তো দুই তিন মজলিস অতিক্রম হয়ে যাবে শুধু মুনাফিকদের আলোচনায় তো মুনাফিকদের বিষয়গুলো খুব ভালো করে বোঝা উচিত নিফা ইমান এবং নিফা আমরাও তো কাফের না কাফের মানে কি যে সরাসরি নিজেকে অমুসলিম বলে সে কাফের আমরা কেউ কি সরাসরি নিজেকে অমুসলিম বলি তার মানে আমরা কাফের না এটা নিশ্চিত কিন্তু আমরা যে মুনাফিক না আমাদের ভেতরে যে নিফাক নেই এটা যদি বুঝতে চাই তাহলে আগে তো নিফাক কি এটা চিনতে হবে যে জিনিস নিয়ে আল্লাহ তালা পুরো কোরআনকে ভরে রাখলেন যেন মনে হয় যে পুরো কোরআন মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে আজকের সমাজে মুনাফিক সম্বন্ধে কতটুকু আলোচনা আছে আজকে আমাদের মেসওয়াক সম্পর্কে আলোচনা আছে সালাম সম্পর্কে আলোচনা আছে শুক্রিয়া সম্পর্কে আলোচনা আছে জুম্মার দিন মসজিদে পাঁচ মিনিট আগে আসলে কি ফজিলত কে ডিম পাবে আর কে মুরগি পাবে আর কে উঠ সৎকা করার সব পাবে এগুলোর আলোচনা আছে কিন্তু এই যে মুনাফিকরা এত বেশি আলোচনা যাদেরকে নিয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে করলেন তাদের আলোচনা নেই তো যেই জিনিসটা আমার ইমান রিলেশন সেই জিনিসের গুরুত্ব অবশ্যই বেশি আমল আমি সারা জীবনে কাউকে সালাম দিলাম না কাফের হয়ে যাবো সারা জীবনে জুম্মার দিন আগে আসলাম না খুদবার সময় আসলাম কাফের হয়ে যাব এগুলো কি আমার ইমানকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু আমি যদি নেফাককে না চিনি আমার ভেতরে সব বিষয় ভালো একটা নেফাক আছে একটা নেফাক আমাকে জান্নাতে নেবে নাকি জাহান্নামে নেবে যেই সে জাহান্নাম আল্লাহ বলেন যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে এজন্য আল্লাহ তালা আমাদেরকে ইমান এবং নিফাক ভালোভাবে বোঝার জানার এবং পার্থক্য করে চলার তৌফিক দান করুন আমিন ওয়াফর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিআ